إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলোচ্য বিষয় হচ্ছে ধন সম্পদ এবং পদমর্যাদার প্রতি লোভের মন্দ পরিণতি এই কিতাবটি খুবই জরুরি একটি পুস্তিকা হাফিজ ইবনে রজব আল হাম্বালি রহমতুল্লাহ আলাই ওনার রচিত ধনসম্পদ এবং পদমর্যাদাকৃতি লোভ এই কিতাবটিতে খুবই সুন্দরভাবে মানুষের ধন সম্পদ এবং পদমর্যাদা এটার প্রতি যে লোভ এটার দিনের ক্ষেত্রে কত বড় ধ্বংসাত্মক পরিণতি মন্দ পরিণতি রয়েছে এই বিষয়টি খুবই সুন্দরভাবে কাবার করা হয়েছে যেটা বর্তমান সময়ে অধিকাংশ মানুষের মধ্যে যে রোগ পরিলক্ষিত হচ্ছে এটা অত্যন্ত জরুরি বিষয় একজন তার দিনকে হেফাজত রাখার জন্য ধন সম্পদ এবং পদমর্যাদা এই এই দুটা জিনিসের লোভ থেকে বিমুখ হওয়া এর দিকে লোভী না হওয়া ইমাম আহমদ আর নাসাই আত্মিরমিজি এবং ইবনে হিব্বান সাহিবাবে কাব ইবনে মালিক রাজিয়াল থেকে বর্ণনা করেছেন রসুল সাল্লাম বলেছেন যে মা মার ছাগলের পালে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দিলে তা যতটুক না ক্ষতি সাধন করে কারো সম্পদ এবং প্রতিপত্তির লোভ তার চাইতেও তার দিনের উপর বেশি ক্ষতি সাধন করে হাজিসটি হচ্ছে হাসান সাহিব হাদিসের ভাষ্যের দিকে যদি খেয়াল করা যায় একটু চিন্তা করে দেখেন যে কোথাও রয়েছে এক পাল ছাগল যার গুস্ত নেকড়ের নিকট অনেক প্রিয় তো দুটা ক্ষুধার্ত নেকড়ে অত্যন্ত ক্ষুধার্ত তারা খাবারের আশায় ঘুরতেছে তো খুবই প্রিয় ছাগলগুলা পেয়ে গেছে সামনে তো এদের পরিণতিটা কি করবে ওরা কতগুলাকে খাবে কতগুলাকে মারবে মেসাকার করে ফেলবে এভাবেই অত্যন্ত সুস্পষ্টভাবে রসুল সাল্লাম সবচেয়ে উপযুক্ত শব্দ এবং উদাহরণের মাধ্যমে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে একজন যদি ধন সম্পদ এবং তার সম্মান প্রতিপত্তির প্রতি লোভ করে তাহলে তার দিনের জন্য এটা তত বেশি ক্ষতিকর জাবির রাজিয়ালহ থেকে বর্ণিত অন্য একটি হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রাখালের অনুপস্থিতিতে ছাগলের পালে দুটি ক্ষুধার্ত নেকড়ের সারা রাত ও ততটুকু ক্ষতি করতে পারে না যতখানি ক্ষতি ইমানদারের দিনের হয়ে থাকে তার সম্পদ এবং প্রতিপত্তির লোভের কারণে রাখাল নাই তার একপাল ছাগল আর ক্ষুধার্ত নেকড়ে খাবারের সন্ধানে ঘুরতেছে সারাটা রাত্র সেখানে ওই ক্ষুধার্ত নেকড়ের দ্বারা মেসাকার ছাগলগুলা করা হয়েছে এই রকম যেটা ক্ষতিকর যেরকম মেসাকার করে ফেলবে যেরকম সব কিছু টেনিসে শেষ করে ফেলবে কিছু খাবে কিছু মারবে অনুরূপ হচ্ছে একজন যদি তার ধন সম্পদের প্রতি এবং সম্মানের প্রতি পদমর্যাদার প্রতি লুবি হয় এটা তার দিনের জন্য অনুরূপ ক্ষতিকর এই হাদিসের উদাহরণ থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি ধন সম্পদ এবং প্রতিপত্তির প্রতি লোভী হয়ে তার দিনের মধ্যে টিকে থাকাটাই প্রায় অনেক দুষ্কর হয়ে পড়ে যেমন ছাগলগুলোর উদ্ধার পাওয়া দুষ্কর হয়ে পড়ে নেকড়ের হাত থেকে এটা আমাদের জন্য একটা অত্যন্ত কঠিন সতর্ক বাণী ধন সম্পদের প্রতি লোভের একটা প্রকার হচ্ছে যে একজন ব্যক্তি যার ধন সম্পদের প্রতি তীব্র ভালোবাসা থাকে তখন এগুলা অর্জন করার জন্য সে হালাল উপায়ে কঠোর পরিশ্রম এবং চেষ্টা সাধনা করে এমন কষ্ট সহিষ্ণু পথ অবলম্বন করে যাতে ক্লান্তি এসে যায় এটা হচ্ছে ধন সম্পদের প্রথম প্রকার যে হচ্ছে কিভাবে এটা হালাল উপায়ে অর্জন করে তার অনেক লুবি সে ব্যাপারে তার তীব্র ভালোবাসা আছে কিন্তু সে এটা অর্জন করার জন্য যে পথটা নেয় সেটা হচ্ছে হালাল উপায় তাবারানি আসিম বিন জেলন থেকে একটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন একবার আমি খয়বর থেকে আমার অংশের একশো ভাগ নিয়ে রসুল সাল্লাহামের কাছে উপস্থিত হলে তিনি আমাকে হাদিসটি বর্ণনা করেন অর্থাৎ খয়বার থেকে যে গণিমত পেয়েছিলেন বড় অংশ এটার পুরা পুরোপুরি ভাগ নিয়ে রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে যখন উপস্থিত হন তখন রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন যে একজন মুসলমানের জাগতিক সম্পদ এবং প্রতিষ্ঠার প্রতি লোভ তার দিনের জন্য মালিক হারা ভেড়ার পালে দুটা ক্ষুধার্ত নেকড়ের আক্রমণের চেয়েও বেশি ক্ষতিকর এটার কারণ কি কারণ হচ্ছে ধন সম্পদের পিছনে ছুটতে যে জীবনের যে মূল্যবান সময়গুলো এগুলো নষ্ট হয়ে যায় এর ফলে সে সময়গুলোকে জান্নাতে তার পদমর্যাদা অসংখ্য যে নিয়ামত অর্জনের জন্য ব্যয় করত এটার থেকে সে মাহরুম হয় কতই না উত্তম হতো যদি সে জান্নাতে পদমর্যাদা এবং নিয়ামত লাভ করার জন্য সময়গুলো ব্যয় করত কিন্তু সে এগুলো হারিয়ে ফেলে সম্পদের মোহে পড়ে সে বুঝতে পারে না যে তার জন্য আল্লাহ যতটুক বরাদ্দ রেখেছেন এর সে সামান্য পরিমাণও বেশি সে পাবে না যতই সে চেষ্টা করে থাকুক কারণ সবকিছু তাকদের দ্বারা নির্দিষ্ট সে ততটুকুই পাবে যতটুকু তার জন্য হুকুম করা হয়েছে কারণ তার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তার জন্য তার তাকদির লিপিবদ্ধ হয়ে আছে অতপর সে যখন তার মায়ের পেটে আসে লেগে থাকা পানির মতো করে তিন চল্লিশ অতিক্রান্ত হলে অতপর ফিরিস্তারা এসে তার সে দুর্ভাগা নাকি সৌভাগ্যশীল সে তার রিসিক কতটুকু হায়াত মত এই জিনিসগুলা লিখে দিয়ে যায় তো এই জন্য এটা সুনির্দিষ্ট একটি বিষয় সে যদি এটা উপলব্ধি করতো তাহলে এটার পিছনে এভাবে এভাবে সে ছুটত না কারণ তার জন্য যে সে যতটুক রিজিক তার জন্য লিপিবদ্ধ সে যতই উপার্জন করুক না কেন এর এগুলো তার এর চেয়ে বেশি কল্যাণ বয়ে আনবে না যতটুকু তার জন্য লিপিবদ্ধ রয়েছে যতটুকু সে ভোগ করবে যতটুকু সে নির্দিষ্ট রয়েছে সে এর চেয়ে যত বেশি অর্জন করুক না কেন এ দ্বারা সে নিজে উপকৃত হবে না হয়তোবা সে এটার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে যে ধন সম্পদগুলো সে পিছনে রেখে যাবে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে যদিও এটা থেকে অন্য কেউ উপকৃত হচ্ছে অর্থাৎ একজন মারা গেছে তার পিছনে কয়েক কোটি টাকা রেখে গেছে অনেক ধন সম্পদ রেখে গেছে তো এগুলার জন্য তার কিন্তু আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে সে এগুলা কোথার থেকে আয় করেছে কোথায় ব্যয় করেছে এই প্রশ্নের উত্তর না দিয়ে সে এমল কেয়ামতে এক পাও নাড়াতে পারবে না তাহলে বাস্তবিকভাবে সে এমন কাজের জন্য জমা করে যেটা তার কোনো কাজে আসবে না তাই ধন সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির মন্দ দিক বোঝার জন্য আশা করি এই কথাগুলাই যথেষ্ট হবে যে ব্যক্তি ধন সম্পদের লোভে তার মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছে সে যেন এমন কিছুকে নিজেকে ব্যস্ত রাখলো যা তার কোনো কল্যাণই বয়ে আনলো না প্রকৃতপক্ষে সে এগুলো অর্জন করার জন্য নিজেকে কতই না বিপদের মুখে নিক্ষেপ করেছে যা তার নিজের তো কল্যাণ বই আনে নাই বরং অন্যের কল্যাণ বই আনবে তাই কথা আছে যে যে ব্যক্তি দিনের পর দিন ধন সম্পদ জমা করে দারিদ্রতার ভয়ে সে শুধু দারিদ্রতাই অর্জন করে একজন বিচক্ষণ ব্যক্তিকে বলা হয়েছিল অমুক লোক প্রচুর সম্পদ অর্জন করছে তখন তিনি জিজ্ঞেস করলেন তার কি এই পরিমাণ সময় আছে যে সেগুলো ব্যয় করবে তখন জবাবে বলা হয়েছিল না তাই ওই কথা শুনে বিচক্ষণ ব্যক্তিটি বলেন তাহলে সে কিছুই অর্জন করে নাই আহলি কিতাবদের কিছু কিছু বর্ণনায় এমন বলা হয়েছে যে রিজিক তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে তাই সম্পদ আকাঙ্ক্ষী লুবি সবসময় বঞ্চিতই হয় হে আদম সন্তান যদি তুমি দুনিয়ার জন্য তোমার জীবন অপচয় করে ফেলো তাহলে আখেরাতের অন্বেষণের সময়টা পাবে কোথায় যদি তুমি পৃথিবীতে ভালো কাজ করতে অক্ষম হও তাহলে পুনরুত্থান দিবসে তোমার কি হবে ইবনে মাসুদ রাজিয়ালানহু তিনি বল তিনি বলতেন যে পরিপূর্ণ ইমান হলো এই যে তুমি আল্লাহকে রাগান্বিত করে মানুষকে খুশি করবে না এবং আল্লাহ অন্যকে যে রিজিক প্রদান করেছেন তার জন্য তার প্রতি প্রতিহিংসা পোষণ করবে না আর আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার জন্য কাউকে দোষারোপ করবে না কারণ মানুষের চাওয়ার এবং প্রার্থনায় রিজিক আসে না তেমনি তার না চাওয়া এবং অপছন্দের কারণে তা চলেও যায় না নিশ্চয়ই আল্লাহ তার ন্যায়পরণতার দ্বারা সুখ এবং সমৃদ্ধিকে দৃঢ় বিশ্বাস এবং সন্তুষ্ট চিত্তের উপর নির্ভরশীল করে দিয়েছেন আর তিনি সন্দেহ এবং অসন্তুষ্টি থেকে দুঃখ দুর্দশার প্রশ্রবণ উৎসাহিত করেছেন একজন সালাফ বলেন যে তাকদিক যেহেতু বাস্তবতা তাই লোভ করা নিষ্ফল যেহেতু মৃত মানুষের জন্য অপেক্ষমান তাই দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকা বোকামি ছাড়ার কিছুই না আব্দুল ওয়াহিদ ইবনু জাইদ রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ নাম শপথ করে বলতেন যে সম্পদের প্রতি লোভ লালসা ভয়ঙ্করতম শত্রুর চেয়েও ভয়ঙ্কর তিনি আরো বলতেন যে আমার ভাইরা কারো ধন সম্পদ যদি বৃদ্ধি পায় এবং অনেক ধনী হয়ে গেলে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে না বরং তার দিকে তাকাও বিরক্তির দৃষ্টিতে যে আজকের মহামূল্যবান দিনগুলো বিনিময়ে পরকাল ধ্বংস করে দিচ্ছে এবং সে তা নিয়ে সন্তুষ্ট তিনি আরও বলতেন যে লোভ লালসা দুই ধরনের যেই লোভ ফেতনা স্বরূপ এবং অপরটি হল কল্যাণকর লোভ কল্যাণকর লোভ হল আল্লাহর প্রতি অনুগত থাকার লোভ এবং ফেতনা স্বরূপ বা অকল্যাণকর লোভ হল মানুষের দুনিয়ার প্রতি লালায়িত থাকা প্রকৃতপক্ষে দুনিয়ার প্রতি আসক্তি নিদারণ যন্ত্রণাদায়ক কারণ সে আর প্রতি মহাচ্ছন্ন হয়ে পড়ে সম্পদের পাহাড় গড়ার নেশায় বিপুল হয়ে সে আনন্দ উল্লাস করার সময় আর পায় না দুনিয়ার আসক্তির কারণে পরকালের জন্য তার কোনো সময় নেই সে কি করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তার আখেরাতের জন্য সময় ব্যয় করার সময় পায় না আখেরাতের পুঁজি সঞ্চয় করার সময় পায় না ক্ষণস্থায়ী এই জীবনের কামাইয়ের পেছনে সে এতই ব্যস্ত হয়ে পড়েছে অনন্তকালীন পরকালের জীবনের কথা সে বেমালুম ভুলে যায় এই জন্যই কবি বলেন যে ওই ভাইকে হিংসা করো না যে ধন সম্পদে মত্ত বরং তার দিকে তাকাও ব্রিটিশ না ভরে নিশ্চয়ই যে ধন সম্পদের প্রতি আসক্ত থাকে সুখ তাকে সেরে যায় ধন সম্পদের কারণেই অপর একজন বলেন যে হে জমাকারী এবং কৃপণ একজন তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন হে জমাকারী তুমি কার জন্য জমা করছো উত্তরাধিকারীরা তোমার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেবে শুধু তাই থেকে যাবে যা তুমি খরচ করেছিলে একজন আলেম দুনিয়ার প্রতি আসক্ত একজন লিখেছিলেন যে তুমি এই দুনিয়ার প্রতি আসক্ত এসব কিছু ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে যতক্ষণ না তোমার উপর বিপদ দুঃখ দুর্দশা যাতনা এসে পতিত হয় তুমি কি তাকে দেখনি যে তার লোভকে সংবরণ করে যে দুনিয়াকে পাশ কাটিয়ে চলে মৃত্যুবরণ করে নিঃস্ব হয় এবং অল্পতে সন্তুষ্ট থাকে কোন একজন আলেম বলতেন যে মানুষের মাঝে যে সবচেয়ে বেশি অস্থির সে সবচেয়ে বেশি হিংসুটে যারা অল্পতেই পরিতুষ্ট হয় তারা সবচেয়ে বেশি সুখী যারা অল্পতেই তুষ্ট হয় সে সবচেয়ে বেশি সুখী যে শুধু কষ্ট করে জমায় সে লুবি যারা সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত তারা দুনিয়াকে সবচেয়ে বেশি অপছন্দ করে আর দুর্ভোগ ওই জ্ঞানবান ব্যক্তির যে অর্জিত জ্ঞানের বিপরীত কাজ করে এইটা গেল ধন সম্পদের লোভের প্রতি প্রথম প্রকার যারা লোভী বটে কিন্তু হালাল পন্থা এটার জন্য দিনরাত চেষ্টা করে ধন সম্পদের প্রতি লোভের দ্বিতীয় প্রকার হচ্ছে যে ব্যক্তি ধন সম্পদের প্রতি প্রচুর ভালোবাসা রাখে এবং এটা অর্জনের পথে হালাল হারাম কোনো কিছু তোয়াক্কা করে না ভালো মন্দ হালাল হারাম কোনো কিছুই সে তাকায় না যেভাবে সম্ভব ধন সম্পদ আহরণ করে এই ধরনের উপায়ে ধনসম্পদ অর্জন অবশ্যই অবশ্যই অত্যন্ত নিন্দনীয় অপরাধ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ বলছেন যে আনসার এবং মুহাজিরদের ব্যাপারে যে আনসাররা তাদেরকে অর্থাৎ মুহাজির মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দেয় অভাবগ্রস্ত হলেও অতপর আল্লাহ বলছেন যে মুফলিহুন যে ব্যক্তি অন্তরের কার্পণ্য থেকে মুক্ত সেই সফল কাম আব্দুল ইবনে আমর রাজিয়াল থেকে বর্ণিত একবার রসুল সাল্লাহ আলাইসাল্লাম ভাষণ দিলেন এবং বললেন যে ইত্তাকুসহ তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়ে গেছে আবু দাউদ থেকে বর্ণিত সেই মুসলিমে জাবির আদালন থেকে বর্ণিত আছে যে তোমরা এটার হাদিসের অর্থ হচ্ছে যে তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও কেননা এর কারণে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে আর এই কৃপণতাই তাদেরকে উদ্বুদ্ধ করেছে লোকদেরকে হত্যা করতে এবং এজন্যই তারা হারামকে হালাল করেছে আলিমগন বলেছেন যে লোভ লালসা মানুষকে এমন পথে পরিচালিত করে যা তার জন্য হালাল নয় সে মানুষের অধিকার কুক্ষিগত করে বাস্তবতা হলো এই যে সে আল্লাহ যেসব বস্তু হারাম করেছেন তার প্রতি লোভ করে এবং তার কাছে যা আছে তা নিয়ে সে কখনো সন্তুষ্ট হতে পারে না আল্লাহ আমাদের জন্য কল্যাণময় খাদ্য বস্তু পানীয় ইত্যাদি হালাল করেছেন এবং এগুলো অবৈধ পন্থায় উপার্জন হারাম করেছেন যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের যান এবং মাল হালাল করেছেন তিনি আমাদের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্য বস্তু বাসস্থান নারী হারাম করেছেন অবৈধ উপায়ে কারো সম্পদ আত্মসাত করা এবং রক্ত প্রবাহিত করাকে হারাম করেছেন যে ব্যক্তি আল্লাহর দেয়া সীমারেখার মধ্যে জীবনযাপন করে সে প্রকৃত মুকমিন এবং যে তা লঙ্ঘন করে সে কখনো প্রকৃত মুকমিন হতে পারে না কারণ প্রকৃত মুমিন ব্যক্তি তার ইমান তার বিশ্বাস কথা এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করে এজন্য রসুল সাল্লাহ আলহিউসাল্লাম লোভ সম্পর্কে বলেছেন যে লোভ মানুষের সম্পর্কে চির ধরায় পাপাচারে লিপ্ত করে কৃপণ হতে সাহায্য করে কৃপণতা হলো কোনো কিছুকে খুবই দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকা আগলে রাখা লোভ হলো অন্যায়ভাবে কোনো কিছুকে উপার্জনের চেষ্টা করা হোক সেটা সম্পদ বা অন্য কিছু অনেকে এরকম বলছেন যে এটি সকল পাপের মূল অর্থাৎ লোভই হচ্ছে সকল পাপের মূল আবহাওয়ার আজন থেকে বর্ণিত হাদিসের মর্মার্থ দিয়ে উপলব্ধি করা যায় তিনি বলেছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুকমিনের হৃদয়ে ইমান এবং লোভ একত্রিত হতে পারে না অন্য হাদিস আছে যে সত্যিকারের ইমান হলো যে সবর করে এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করে এখানে সবর বলতে নিজেকে মন্দ কর্ম থেকে বিরত রাখাকে বোঝানো হয়েছে অনেক সময় লোভ দ্বারা কৃপণতাকে অথবা তার উল্টাকেও বোঝানো হয় মানুষ ধন সম্পদের প্রতি লালসা তার ধর্মীয় মূল্যবোধ অবক্ষয়ের ইঙ্গিত প্রদান করে কারণ অর্পিত কাজে ব্যর্থতা এবং নিষিদ্ধ কাজে পারদর্শিতা একজন ব্যক্তির দুর্বল ইমানের পরিচয় বহন করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার ইমান অল্পই অবশিষ্ট থাকে এতে গেল ধন সম্পদের প্রতি লোভের ব্যাপারটি আবার হচ্ছে পদমর্যাদার ব্যাপারে পদমর্যাদার লোভ পদমর্যাদার প্রতি লোভের ব্যাপারটি ধন সম্পদের লিপসার চেয়েও মারাত্মক বিষয় ধন সম্পদ আহরণের চেয়েও পদমর্যাদা নেতৃত্ব এবং এ সম্পর্কিত বিষয়গুলো সমাজের জন্য অধিক ক্ষতিকর এই থেকে যে ক্ষয়ক্ষতি উদ্ভূত হয় পদমর্যাদার প্রতি লোভের কারণে এটা অনেক ক্ষেত্রে এড়ানো যায় না এজন্য মানুষ অনেক ক্ষেত্রে তার ধন সম্পদ ব্যয় করতেও কুণ্ঠিত হয় না পদমর্যাদার প্রতি লোভের প্রথম প্রকার হচ্ছে দুনিয়াবি বিভিন্ন উপায়ে যেমন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ধন সম্পদ ইত্যাদির মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করা এই প্রকারের অন্তর্ভুক্ত এ ধরনের প্রচেষ্টা খুবই ক্ষতিকর কারণ এটি মানুষকে আখেরাতের কল্যাণ থেকে বঞ্চিত রাখে আল্লাহ তালা বলেছেন তিলকাদ্দারুল ফিল ফাসাদা এটা হচ্ছে আখেরাতের সেই আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ধত হতে এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না বলে আকিবাতুল মুতাকিন শুভ পরিণাম মুতাকিনদের জন্যই তো এই জন্যই এটা একটা খুবই আশ্চর্যের ব্যাপার খুবই খারাপ ব্যাপার যে মানুষ কর্তৃপক্ষের মাধ্যমে নেতৃত্ব কামনা করে অথচ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নসিয়াত করেছেন আবদুল্লা ইবনে সামুরা থেকে বর্ণিত তিনি বলেছেন যে হাদিসের অর্থ হচ্ছে এরকম যে আব্দুর রহমান ইবনে সামুরা নেতৃত্ব চেয়ে নিও না কেননা যদি চাওয়ার পর তুমি এটা প্রাপ্ত হও তাহলে তার সকল দায়িত্ব তোমার উপরে অর্পিত হবে আর যদি না চাওয়া সত্ত্বেও তুমি তা পাও তাহলে উপরে সহযোগিতা করা হবে সেই বুখারি হাদিস এবারে একজন সালফেসা আলহীন সালফেসা আলহীন বলেছেন যে যে ব্যক্তি ন্যায় বিচার করতে চায় সে কখনো ক্ষমতার প্রতি আকৃষ্ট হবে না যে ব্যক্তি ন্যায় বিচার করতে চায় সে ক্ষমতার প্রতি আকৃষ্ট হবে না ইয়াজিদ আবদুল্লাহ তিনি একজন ন্যায় বিচারক এবং মোত্তাকিন ব্যক্তি ছিলেন তিনি বলতেন যে যে ব্যক্তি ধন সম্পদ এবং ক্ষমতার প্রতি লালায়িত থাকে এবং প্রতিকূল অবস্থার কথা চিন্তা করে সে কখনো ন্যায় বিচার করতে পারে না ধন সম্পদ এবং ক্ষমতার প্রতি লালায়িত থাকলে সে কখনোই ন্যায় বিচার করতে পারে না আবু হরের রাজিয়াল থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল সাল্লাম বলেছেন ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ফাতিমা তোমরা নিশ্চয়ই নেতৃত্বের লোভ পোষণ করো অথচ তা কেয়ামতের দিন লজ্জার কারণ হবে কত উত্তম দুধ দানকারিণী এবং কত মন্দ দুধ পানে বাধাধানকারিণী অর্থাৎ প্রথম দিক দুধ দানে কর আর পরিণাম হচ্ছে দুধ ছাড়ানোর মতো যন্ত্রণাদায়ক অর্থাৎ নেতৃত্বের প্রথম দিকটা অনেক মজার কিন্তু পরবর্তী অংশ হচ্ছে তিক্ততার বোখারি থেকে আবু মুসার থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এবং আমার কমের দু ব্যক্তি নবী সাল্লাহ আলাইসাল্লামের নিকট আগমন করলাম সেই দুজনের একজন বলল ইয়া রাসুল্লাহ আমাকে আমি নিযুক্ত করুন অপরজন অনুরূপ কথা বলল তখন তিনি বলেন যে ইন্নালা হাজা মানসা আলাই যারা নেতৃত্ব চায় এবং লোক পোষণ করে আমরা তাদের পদে নিয়োগ দান করি না বোখারি থেকে বর্ণিত নেতৃত্বের লোভ সমাজের জন্য যথেষ্ট ক্ষতিকর কারণ এটা পাওয়ার জন্য কোনো ব্যক্তি যা প্রয়োজন সমস্ত ধরনের চেষ্টা করে থাকে এবং এটা আবার অর্জন করার পরে সে যে কোনো মূল্যে এটাকে টিকায় রাখতে চায় এর ফলে সমাজে যত অন্যায় অবিচার এগুলো সৃষ্টি হয় আবু বকর আল আজি তিনি ওই তাপের মধ্যে যারা সুবিধাবাদী আলেম যারা ধন সম্পদের প্রতি লোভী আলেম তাদের ব্যাপারে বলেছেন যে এই লোকগুলো দুনিয়ার প্রতি সম্মানের প্রতি প্রশংসার প্রতি পদমর্যাদার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ে তারা জ্ঞানকে নিজেকে সুবিত করার কাজে ব্যয় করে অর্থাৎ তারা জ্ঞানকে নিজেদের কল্যাণের কাজে নিজেদেরকে সৌন্দর্যমণ্ডিত করার কাজে নিজেদের আয় করার কাজে ব্যয় করে যেমন করে সৌন্দর্য প্রবণ মহিলারা তাদের অলঙ্কার দিয়ে নিজেকে সুসজ্জিত করে তারা অর্জিত জ্ঞানকে সঠিক কাজে ব্যয় করে না তিনি এ ব্যাপারে আরো বলেন আবুবকর আজাজি এই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে এ থেকে কোনো কল্যাণ অর্জন করতে সে সক্ষম হয় না ওই আলেম ওই শ্রেণীর আলেম যারা ধন সম্পদ এবং পদমর্যাদার প্রতি লোভী আস্তে আস্তে ধন সম্পদ এবং পদমর্যাদার প্রতি সে ঝুঁকে পড়ে এবং সমাজের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সাথে চলাফেরা করতে অভ্যস্ত হয়ে পড়ে দামি পোশাক আরামদায়ক যানবাহন পরিপাটি বিছানা উৎকৃষ্ট মানের খাবার চাকর চাকরানি দ্বারা আচ্ছাদিত হওয়াটাকে জীবনের একমাত্র উদ্দেশ্য মনে করে বসে সাধারণ মানুষ তার ঘরের সামনে ভিড় করবে তার কথা শুনবে মানবে এটাই তার কাম্য বস্তুরূপে পরিগণিত হয় ইন্না আসাদ্দান না সে আজাবান ইয়ামাল কেয়ামা আলিমুন লাম ইয়ানফাউহুল্লাহু বেআলমি কেয়ামতের দিন ওই আলেমের কঠিন শাস্তির মুখোমুখি হবে কেয়ামতের দিন ওই আলেমরা কঠিন শাস্তির মুখোমুখি হবে যারা অর্জিত জ্ঞান থেকে কোনো কল্যাণ প্রাপ্ত হবে না রসুল সাল্লাম নিজের জন্য দোয়া করতেন যে আল্লাহ মিন লা লা ইয়াকশা নাফসিন লা তাজবা দোয়া আইন লা ও আল্লাহ আমি আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না এমন হৃদয় থেকে যা ভীত হয় না এমন আত্মা থেকে যা তৃপ্ত হয় না এবং এমন দোয়া করা থেকে যা কবুল হয় না রসুল সাল্লাম আরো আরও চাইতেন আল্লাহর কাছে যে আল্লাহ মিনী না ও মিন ও আল্লাহ আপনার কাছে চাই উপকারী জ্ঞান এবং এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যেটা কোনো উপকার বয়ে আনে না পদমর্যাদার প্রতি বা সম্মানের প্রতি প্রতিপত্তির প্রতি লোভ যে কতটা ক্ষতিকর একজন লোক যখন দেখে যে লোকেরা তার সমস্ত আদেশ নিষেধ শুনতেছে তখন সে নিজেকে ভালো মন্দের মালিক মনে করে বিপদ আপদে তার কাছে মানুষরা ছুটে আসে অভাবের কারণে তার কাছে ছুটে যায় তখন তার মাঝে নেতৃত্বের লোভ জন্ম নেয় ক্ষমতার মোহ এসব কারণে সৃষ্টি হলে তার জন্য জেনে রাখা উচিত যে সে আসলে তার সৃষ্টিকর্তার সাথে প্রতিযোগিতা লিপ্ত আলী ইয়াজবিল্লা আল্লাহর কাছে আমরা এ থেকে আশ্রয় চাই এসব লোকগুলো মানুষকে এমন অবস্থার মাঝে ফেলে দেয় যে লোকেরা তার সব কিছু বাধ্য হয়ে মেনে নেয় এর ফলে তার মনে প্রচন্ড অহংকার বোধ তৈরি হয় যেটা শুধুমাত্র আল্লাহরই প্রাপ্য যে অহংকার যে ব্যাপারে আল্লাহর কোনো অংশীদার নেই বলছেন ইলা উমামিম বিল আমি তোমাদের পূর্বের যে জাতিসমূহ তাদের কাছে বহু রাসুল পাঠিয়েছি কিন্তু তাদেরকে অমান্য করার কারণে আমি তাদেরকে অভাব দারিদ্র এবং রূপ বেদি চাপিয়ে দিয়েছি যেন তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে আল্লাহ আরো বলেছেন আমি কোন জনপদে নবী বা রাসুল পাঠালে এর অধিবাসীদেরকে দুঃখ কষ্ট এবং বিপদে আক্রান্ত করে থাকে উদ্দেশ্য হলো তারা যেন নম্র এবং বিনয় হয় তাই পদমর্যাদার প্রতি লুবি ব্যক্তি অনেক সময় নিজ সৃষ্টিকর্তা আল্লাহর সাথে যেন প্রতিযোগিতা করে আর যেটা হচ্ছে শেখ এটা হচ্ছে সবচেয়ে বড় আর শেখ হচ্ছে সবচেয়ে বড় অবিচার এবং সবচেয়ে বড় সীমা লঙ্ঘন মহান আল্লাহ বললেন অহংকার হলো আমার চাদর এবং মহত্ব হলো আমার লুঙ্গি যে কেউ এর কোনো একটি নিয়ে আমার সাথে ঝগড়া করবে আমি তাকে জাহার নামে নিক্ষেপ করব যে ব্যক্তি কর্তৃত্ব এবং নেতৃত্ব ভালোবাসে সে চায় মানুষ তার জন্য তাকে প্রশংসা করুক যে ব্যক্তি তাদের এসব কাজ পছন্দ করে তাকে এজন্য কষ্ট ভোগ করতে হবে যারা নিজেদের অর্জন নিয়ে উল্লাস প্রকাশ করে অথচ যেই কাজ সে নিজে করে না এটার জন্য প্রশংসা কামনা করে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা নিজেদের কৃতকর্মে সন্তুষ্ট এবং যা করেনি তার জন্য প্রশংসিত হতে চায় এরূপ লোকদের সম্পর্কে ধারণা করো না যে তারা শাস্তি থেকে মুক্ত বরং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি এ আয় তাদের প্রতি নাজিল করা হয়েছিল যারা নিজেদের প্রতি বিভিন্ন গুণাগুণ আরোপ করে যা একমাত্র আল্লাহ তালারই প্রাপ্য যিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই এই জন্য খোলাফায় রাশিদিন জনগণকে তাদের প্রশংসা করতে বারণ করতেন তারা বলতেন যে যদি ভালো কাজ আমার দ্বারা হয়ে থাকে তাহলে তার জন্য আল্লাহ তালার প্রশংসা কর কারণ তার তৌফিক ছাড়া ভালো কাজ করা অসম্ভব উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলের ব্যাপারে তিনি এ ব্যাপারে অনেক কঠোর ছিলেন তিনি হজ যাত্রীদের উদ্দেশ্যে এই চিঠি পাঠিয়েছিলেন তাদের সম্মুখে পাঠ করার জন্য যে তাতে লেখা ছিল যে যে কোনো কাজের জন্য আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করো না কারণ তিনি যদি দায়িত্ব আমার কাঁধেই ছেড়ে দেন তাহলে আমিও অন্য সবার মতো হয়ে যাব উমর ইবনে আব্দুল আজিজ তিনি মানুষকে এটাই বোঝাতে চাইতেন যে নেতৃত্ব মানুষকে এ কারণেই দেওয়া হয় যাতে করে অন্য মানুষ তাদের ন্যায্য পাওনা বুঝে নিতে পারে নেতৃত্বের মূল কারণ হলো আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করা জনগণকে আল্লাহর আদেশ পালনে সাহায্য করা আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখা যাতে করে নেতা এসব কাজ সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারেন এবং জনগণকে আল্লাহর পথে ডাকতে পারেন তার নিয়ত হবে দিন যেন আল্লাহর জন্য সম্পূর্ণরূপে কায়েম হয়ে যায় এবং যাবতীয় প্রশংসা যেন শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায় সাথে সাথে সে এই ভয় বিত থাকবে যেন যে আল্লাহ দেওয়া যে দায়িত্ব এটা তো তার মধ্যে সে যেন ভুলে পতিত না হয় যারা আল্লাহকে ভালোবাসে তারা তাদের আশা আকাঙ্ক্ষাকে সীমিত করে রাখে তারা চায় যে স্রষ্টার সকল সৃষ্টি একমাত্র আল্লাহকে রব এবং ইবাদতের যোগ্য সত্তা হিসেবে মেনে নিবে এই লোকেরা স্রষ্টা সৃষ্টির কাছ থেকে কোনো কিছুই আশা করে না তারা সকল জিনিসের বিনিময় কেবল আল্লাহ তালার কাছেই চায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে তিরস্কার করতেন যারা তার শেখানো পদ্ধতিতে আল্লাহ রসুলকে সম্বোধন করতো না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তোমরা এরূপ বলো না যে আল্লাহ যা এবং আপনি যা বরং তোমরা বলবে আল্লাহ একাই যা এরপর আপনি যা চান মানে আল্লাহর ইচ্ছার সাথে আমার ইচ্ছাকে একত্রিত করে দিও না আল্লাহ সমকক্ষ আমাকে করবে না কেউ যদি মানুষের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছার পার্থক্য অনুধাবন এবং বিশ্বাস করার পরও মানুষের ইচ্ছাধীন কোনো কিছু আলোচনায় বলে যে আল্লাহ এবং আপনি যা চান এবং আল্লাহ যা চান এবং আপনি যা চান এর উদ্দেশ্য হয় যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার আপনার রয়েছে তদুপরি মহান আল্লাহর ইচ্ছা সর্বোপরি কার্যকর তবে এটা শিরকে আজগর হবে ছোট শির্ক হবে এক্ষেত্রে বলতে হবে যে আল্লাহ যা চান অতপর আপনার ইচ্ছা মানে আল্লাহ যা চান অতপর আপনি যা চান মানে আল্লাহ চাইলেই আপনি চাইতে পারেন অন্যথা চাইতে পারেন না কাতিলা বিন্তু সাইফি নামক ইহুদি একজন পণ্ডিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিকট আগমন করে বলে যে আপনারা তো শিখ করেন কারণ আপনারা বলেন আল্লাহ যা চান এবং তুমি যা চাও এবং আপনারা বলেন কাবার কসম তখন রসুল সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা বলবে আল্লাহ যা চান এরপর তুমি যা চাও এবং বলবে কাবার প্রতিপালকের কসম হোজার ফারাজু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা বলবে না আল্লাহ যা ইচ্ছা করেন এবং অমুক যা ইচ্ছা করে বরং তোমরা বলবে আল্লাহ যা ইচ্ছা করেন অতঃপর অমুক যা ইচ্ছা করে রাসুল সাল্লাহ পরবর্তী যে ন্যায়নিষ্ঠ যে খোলাফায় রাশেদিনরা ছিলেন এবং তাদের অনুসারী যারা ছিলেন ন্যায়পরায়ণ তারা মানুষের কাছে নিজেদের প্রশংসা চাইতেন না বরং তারা চাইতেন একমাত্র আল্লাহর প্রশংসা করা হোক তাদের মধ্যে যারা নেতৃত্ব চাইতেন তাদের মূল কারণ ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা যেসব ন্যায়পরায়ণ লোকেরা বিচারকের পথ অলঙ্কৃত করতেন তারা বলতেন আমি ভালো কাজের সাহায্য এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার মাধ্যমে নিজেকে সাহায্য করতে পারবো বলেই এ দায়িত্ব নিয়েছি নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম এবং তার সাথীরা মানুষকে সত্যপথের আহ্বান করেছিলেন সাহাবাইকরাম নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম এবং সাহাবাই আজমাইন মানুষকে সত্যপথের আহ্বান করার জন্য এবং আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং এই কারণে যে কোনো বিপদ ওনারা মাথা পেতে নিয়েছেন তারা এ কারণে কখনো দুঃখ বোধ করতেন না কারণ তারা জানতেন যা কিছু করতে যা কিছু তারা করেন তারা সবকিছুই মহান আল্লাহ সন্তুষ্টির জন্য একজন দিনদার ব্যক্তি বলতেন মানুষ যদি আমার দেহের গোস্তগুলা কাছি দিয়ে কেটে ফেলতো যাতে করে সমগ্র সৃষ্টি আল্লাহর অনুগত হয়ে যায় তবে তাই হতো আমার পরম পাওয়া এসব ছিল মহান যে ব্যক্তিরা তাদের মনের অবস্থা অন্তরে সবসময় তারা আল্লাহর চিন্তা তাদের জাগ্রত থাকত এসব লোকদের কথাই আল্লাহ কোরআনে বলেছেন যে أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم তারা মুসলমানদের প্রতি অত্যন্ত বিনয়নম্র কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর তারা আল্লাহর প্রতি জিহাদ করে এবং তারা কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করে না এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি প্রদান করেন বস্তুত আল্লাহ হচ্ছেন প্রাচুর্য প্রদানকারী এবং মহাজ্ঞানী নেতৃত্ব বা পদমর্যাদার লোভের দ্বিতীয় ধরন হচ্ছে মানুষের কাছে নিজে ধার্মিক বা দিনদার সাজা দিনের আলেম সাজা মানুষের সামনে নিজের দুনিয়ার প্রতি নিরাশক্তি দেখানো এবং সে অনুযায়ী মানুষের সামনে আমল করা অর্থাৎ মানুষের সামনে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর মাধ্যমে নেতৃত্ব কামনা করা নেতৃত্বের প্রতি লোভের এই যে মানুষেরা এই শ্রেণীর মানুষেরা প্রথম প্রকার এর মানুষের চাইতেও এরা অত্যন্ত বেশি ক্ষতিকর এবং পরিণতি অত্যন্ত এদের ভয়াবহ উচ্চ মর্যাদার লোভে এই ধরনের জ্ঞান এবং দুনিয়ার প্রতি নিরাশক্তি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না আর এটা তাকে আল্লাহর নিকটবর্তীও করে না সুফিয়ান সাউরি খুব সুন্দরভাবে বলেছেন যে ইলম বা জ্ঞানের যে মর্যাদা তার কারণ হলো এই যে এর মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ভীতি জাগ্রত হয় নতুবা অন্য কিছুর সাথে এর তেমন কোনো পার্থক্য নেই ইলমা মর্যাদার কারণ হলো এটার মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ভীতি জাগ্রত হয় জ্ঞান অর্জনের উদ্দেশ্য যদি হয় দুনিয়া অর্জন তাহলে তখন এটা খুবই খারাপ এটা দুই প্রকার হতে পারে যেমন প্রথম হচ্ছে যার মাধ্যমে সম্পদ অর্জন করা হয় ইলমের মাধ্যমে যদি সম্পদ অর্জন করা হয় যাকে সম্পদের প্রতি লালসাই বলা ভালো এবং যা উপার্জন করা হয় নিষিদ্ধ উপায় এ ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে আবু হরের রাজিয়ালন থেকে বর্ণিত যে মান তাল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্না যে ইলমের দ্বারা আল্লাহ সন্তুষ্টি অন্বেষণ করা যায় কোনো লোক যদি তার দুনিয়ার স্বার্থ লাভের জন্য শিক্ষা করে তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না ইমাম আহমদ আবু দাউদ এবং ইবনে মাজা ইবনু হেব্বান হাদিসটি বর্ণনা করেছেন সাহি সনদে এর কারণ কি কেন ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না এর কারণ এটা হতে পারে যে আল্লাহ ভালো জানেন যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন তাকে ভালোবাসা তাকে নিয়ে সুখী থাকা তার সাক্ষাৎ লাভের জন্য উদ্গ্রীব থাকা তাকে ভয় করা এবং তাকে মেনে চলার মাঝে আগাম জান্নাতের স্বাদ অনুভব করা যায় আর এসবই অর্জিত হয় কল্যাণকর জ্ঞানের মাধ্যমে কোনো ব্যক্তির অর্জিত জ্ঞান যদি তাকে দুনিয়াতে জান্নাতের আগাম স্বাদ আস্বাদন করতে সাহায্য করে তাহলে সে পরকালেও জান্নাতে প্রবেশ করবে এবং এবং অপরদিকে যাকে তার এই জ্ঞান অর্জন আগাম জান্নাতের স্বাদ আস্বাদন করতে সাহায্য করে না সে জান্নাতে প্রবেশ করবে না পরকালে রয়েছে ওই শ্রেণীর ওই শ্রেণীর আলেমদের জন্য মর্মন্তুত শাস্তি যারা তাদের অর্জিত জ্ঞান থেকে কোনো কল্যাণ হাসিল করতে করে নাই এসব লোকদের জন্য রয়েছে পরকালে চরম হতাশা এবং অপমান কারণ তারা তাদের সর্বোচ্চ আসনে পৌঁছতে পারত এই এলম দ্বারা তা তারা ব্যয় করলো চরম মূল্যহীন তুচ্ছ জিনিসের পিছনে এটা যেন এইরকম উদাহরণ যে ইলমের মাধ্যমে এসব তুচ্ছ জিনিসের পেছনে ছুটল সে যেন মণিমুক্তার বিনিময়ে পশু পাখির বিষ্ঠা ক্রয় করল এ হল ওই ব্যক্তির পরিণতি যে তার জ্ঞানের মাধ্যমে দুনিয়াকে চেয়েছিল এবং এর চেয়েও আরো নিম্ন তার উদাহরণ তাকে দেখে মনে হয় যেন দুনিয়ার প্রতি উদাসীন তার মতো উদাসীন লোক পাওয়া দুষ্কর সামনে মানুষের সামনে দেখা অথচ ভিতরে ভিতরে সে দুনিয়ার প্রতি লোভী সবই হল ভিন্ন প্রতারণার জ্বলন্ত উদাহরণ কাবিবনি মালিক রাজন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তিনি বলেছেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আলেমদের সাথে তর্ক করা জাহেল মূর্খদের সাথে বাঘ বিতণ্ড করার জন্য এবং মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম শিখেছে আল্লাহ তাকে দুজকে নিক্ষেপ করবেন আলিয়াজবিল্লা আল্লাহর কাছে আমরা এটা থেকে আশ্রয় চাই ইবনে মাজা এবং ইবনে হিব্বান আরেকটি হাদিস বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলেছেন যে জ্ঞানীদের সাথে প্রতিযোগিতা মূর্খদের সাথে তর্ক করার জন্য এবং মজলিশে নিজেকে উঁচুতে তুলে ধরার জন্য জ্ঞান অন্বেষণ করো না যে এটা করবে তার জন্য রয়েছে আগুন আগুন সেই মুসলিম থেকে বর্ণিত রয়েছে রসুল সাল্লাম থেকে বিশেষ ওই হাদিসটি যার অর্থ হচ্ছে এরকম যে কেয়ামতের দিন সর্বপ্রথম এমন এক ব্যক্তির ফাঁসালা হবে যে শহীদ হয়েছিল তাকে আনা হবে এবং তাকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তা পেশ করা হবে এবং সে তা স্বীকার করবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমি যে সমস্ত নিয়ম তোমাদেরকে তোমাকে দিয়েছিলাম তার বিনিময়ে তুমি কি করেছো সে বলবে আমি তোমার পথে লড়াই করে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ বরং তুমি এজন্য লড়াই করেছো যে লোকেরা তোমাকে বীর পুরুষ বলবে আর তা বলা হয়েছে অতপর তার সম্বন্ধে নির্দেশ দেওয়া হবে তাকে যাতে উপুর করে টেনে জাহান নামে নিক্ষেপ করা হয় অতপর আরেক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ইলম অর্জন করেছে তার লোকদেরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে তাকে উপস্থিত করা হবে এবং তাকে দেওয়া সুযোগ সুবিধাগুলো তার সামনে তুলে ধরা হবে সে এটা স্বীকার করবে তাকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার নিয়ামতের কি সদ ব্যবহার করেছ সে বলবে যে আমি ইলম অর্জন করেছি লোকদেরকে তার শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন পাঠ করেছি আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলেছ বরং তুমি এর দেশে বিদ্যা অর্জন করেছ ইলম অর্জন করেছ যে লোকেরা তোমাকে আলেম বলবে এবং কোরআনে কোরআনের কারই বলবে এজন্য তুমি পাঠ করেছিলে আর তা বলা হয়েছে অতপর তার সম্বন্ধে নির্দেশ দেওয়া হবে তাকে মুখের উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে মুসলিম থেকে বর্ণিত হাদিস সাদাকাকারী সম্বন্ধেও অনুরূপ কথাই একই হাদিসে বলা হয়েছে আলী রাজানন থেকে বর্ণিত আছে তিনি বলতেন যে হে জ্ঞানের ধারক অর্জিত জ্ঞান অনুসারে আমল করো প্রকৃত জ্ঞানী তার জ্ঞান অনুযায়ী আমল করে এমন কিছু লোক আসবে যাদের অর্জিত জ্ঞান তার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছবে না তাদের আমল তাদের জ্ঞানের বিপরীত হবে তারা তা লোকদেরকে প্রদর্শন করবে যা তাদের অন্তরের আকাঙ্ক্ষা থেকে ভিন্নতর হবে তারা যা প্রদর্শন করবে তার তাদের অন্তরের আকাঙ্ক্ষা থেকে ভিন্নতর হবে তারা যখন মজলিসে বসবে তখন একে অপরের সাথে প্রতিযোগিতা লিপ্ত হবে যারা তাদের মজলিস ছেড়ে যাবে এবং তাদের ত্যাগ করবে তখন সে ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হবে ওই মজলিসের কৃতকর্ম এবং ইচ্ছা আকাঙ্ক্ষাই ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পৌঁছবে না হাসানুল বাসরি রহমতুল্লাহ আলাই বলেন যে মানুষের কাছ থেকে জ্ঞানী বা আলেম কথাটি শুনবার জন্য জ্ঞান অর্জন করো না আমাদের পূর্বসূরীরা বলতেন যে আমাদের কাছে সংবাদ পৌঁছেছে যে যে ব্যক্তি বর্ণনার নিমিত্তে হাদিসের ইলম অন্বেষণ করে সে জান্নাতের সুগ্রাণ পাবে না অর্থাৎ হাদিস বর্ণনা করাই যথেষ্ট নয় সে অনুযায়ী আমল করা আবশ্যক সালফে সালহীনগণ এই ধরনের লোকদেরকে প্রচণ্ড ঘৃণা করতেন যারা ফতোয়া প্রদানে অতিমাত্রায় আগ্রহী ছিল এর প্রতি লালায়িত ছিল ব্যাপারে তাড়াহুড়া করত এবং এসব ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতো ইবনে লাহিয়া ওবায়দুল্লাহ বিন আবি জাফর থেকে একটি মুরসাল হাদিসে নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন যে আজরা উকুম আলাল ফুতিয়া আজরা উকুম আলান্নার যে ব্যক্তি ফতোয়া প্রদানে যত সাহসী সে ততই আগুনের নিকটবর্তী জবিল্লা ইমাম আলকামা রহমতুল্লাহ আলাই বলতেন যে ফতোয়া প্রদানে যে যত বেশি অগ্রগামী সে তত বেশি মূর্খ আল বারা বলেন যে আমি আল্লাহ রসুল্লের সাহাবিদের মধ্যে একশত বিশ জন আনসারের সাহাবির সাক্ষাৎ পাই যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো তখন তারা মনে প্রাণে চাইতেন যে উত্তরটি তার পক্ষ থেকে অন্য কেউ দিয়ে দিক ইবনি মাসুদ রাজিয়াল্লাহু বলতেন যে ব্যক্তি তার কাছে উত্থাপিত যে কোনো প্রশ্নের উত্তর জানিয়ে দেয় সে আসলে পাগল সুফিয়ানা সৌরি থেকে আরো বর্ণিত হয়েছে যে ফতোয়ার ব্যাপারে সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে অধিকাংশ সময় চুপ থাকে এবং এ ব্যাপারে যে বেশি কথা বলে সে হচ্ছে মূর্খ তিনি বলেন যে আমরা আলেমদের কাছে যেতাম তারা প্রশ্নের উত্তর দিতে ঘৃণা করতেন এবং তারা তাদের মতামত জানাতেন যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো খোলা পথ খোলা না পেতেন তবে যদি তারা এ বিষয়ে নিষ্কৃতি লাভ করতেন তবে এটাই তাদের নিকট অধিক পছন্দনীয় ছিল একটি হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলাইসলাম থেকে বর্ণিত তিনি নিজ বর্ণনা করেছেন আবু আওয়াজ বিল্লাহি মিন হব্বিল হাজান قالوا أما حب الحزن قال واد في جهنم تتوز منه جهنم كل يوم مئة مرة قلنا يا رسول الله ومن يدخل قال القراء المراؤون بأعمالهم তোমরা জুবুল হুজন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো তারা জিজ্ঞেস করলো ইয়া রাসুল্লাহ জুবুল হুজন কি রসুল সাল্লাহ ইসলাম বললেন তার দুজকের মধ্যকার একটি উপত্যকা যা থেকে স্বয়ং দুজকও স্বয়ং জাহান্নামও দৈনিক একশো বার আশ্রয় প্রার্থনা করে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাতে কে প্রবেশ করবে তিনি বলেন সেসব কোরআনের পাঠক যারা লোক দেখানো আমল করে আলে ইয়াজবিল্লা আল্লাহর কাছে আমরা এটা থেকে আশ্রয় চাই ইবনে মাজার হাদিসে আছে যে আল্লাহর কাছে নিকৃষ্টকারী তারাই যারা শাসক শ্রেণী সংস্রবে আসে আমাদের সরফেস আলহিনরা এসব কারণে যশ খেতি প্রচণ্ডভাবে ঘৃণা করতেন তারা নিজেরাই নিজেদের সমালোচনা করতেন এবং তার তাদের কর্মকাণ্ডগুলোকে গোপন রাখার চেষ্টা করতেন এমন রয়েছে সলফেসা আলহিনগণ কেউ কেউ লোকজন তাদের কাছে এসে দোয়ার আবেদন করাটাকে অনেক সলফেসা আলহিনগণ ঘৃণা করতেন এরপরে অনুরোধ করা হলে তারা বলতেন আমি কে অর্থাৎ আমি কে যে দোয়া করবো আল্লাহর কাছে তাদের মধ্যে অন্যতম ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ আনহু হুজাফা ইবনুল ইয়ামান রাজিয়াল্লাহ আনহু মালিক ইবনুল দিনার রহমতুল্লাহ আলাই এক ব্যক্তি ইমাম আমাদের কাছে দোয়ার কথা বলে চিঠি লিখেছিলেন উত্তরে ইমাম আহমদ বললেন যে যে ইদা দাও না লিহাজা ফামান ইয়া না আমরা যদি তোমার জন্য দোয়া করি তবে আমাদের জন্য কে দোয়া করবে একবার এক ব্যক্তির ইবাদতের প্রতি নিমগ্নতার কথা শুনে এক শাসক তাকে দেখার ইচ্ছা পোষণ করলেন একথা জানার পর লোকটি প্রচুর খাদ্য সমেত রাস্তায় বসে পড়ল এবং শাসকের প্রতি ভ্রুক্ষেপও করল না তখন শাসক বললেন এর মাঝে কোনো কল্যাণ নেই এবং তিনি ফিরে চললেন এসব দেখে আবিদ ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এখানে বিষয়বস্তু হচ্ছে দুনিয়া নাকি আখেরাত দুনিয়া চাই আমরা নাকি আখেরাত দুনিয়ার পিছনে ছুটব নাকি আখেরাত কামনা করব। আমরা এটা জানতে পেরেছি যে ধন সম্পদের মোহ এবং নেতৃত্বের লোভ আমাদের দিনকে কিভাবে ধ্বংস করে দেয় মানুষ একজন মানুষ তার খেয়াল খুশির অনুসরণের মধ্য দিয়েই দুনিয়ার এসব লোবলালসা জেগে ওঠে ওহাব ইবনে মুনাব্দি বলেন যে নিজের নফসের অনুসরণ করা থেকে দুনিয়ার প্রতি মোহ জেগে ওঠে দুনিয়ার মোহ থেকে জন্ম নেয় ধন সম্পদ এবং নেতৃত্বের মোহ আর ধন সম্পদের মোহ থেকে জন্ম নেয় হারামকে হালাল করার মানসিকতা নেতৃত্বের মোহ যে জন্ম নেয় এটা হচ্ছে নফসের অন্ধ অনুসরণ থেকে আর নফসের অনুসরণের মাধ্যমে দুনিয়ার আকাঙ্ক্ষা মেটানো সম্ভব হয় কিন্তু তাকুয়া মানুষকে দুনিয়ার মোহ এবং নফসের আনুগত্য থেকে বিরত রাখে আল্লাহ তালা বলছেন যে وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে নিশ্চয়ই জাহান্নাম হবে তার ঠিকানা অপরদিকে যে ব্যক্তি নিজের রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজের নফসকে বিরত রেখেছে অবশ্যই জান্নাতি হবে তার ঠিকানা সুরানাজিয়াত আল্লাহ তালা জাহান্নামীদের পরিচয় দিয়েছেন এভাবে যে তিনি বলেন ও আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه সুলতানিয়া কিন্তু যার আমল নামা বাম হাতে দেওয়া হবে বলবে হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো এবং যদি আমার হিসাব কি আমি এটা না জানতাম হায় আমার মৃত্যু যদি আমার শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে সুরা আল হাকায়ের থেকে বর্ণিত নফস কামনা করে উচ্চ পদমর্যাদা যা মানুষের মাঝে আত্ম অভিমান বা এবং ঈর্ষাকাতরতা তৈরি করে হিংসা তৈরি করে প্রত্যেক আলেম আলেম মাত্রই চায় যে আল্লাহ সন্তুষ্ট এবং নৈকট্য যার বিনিময়ে সে পাবে অনন্ত জীবনের মর্যাদা এ কারণে সে আল্লাহর গজব এবং ক্রোধ তৈরি করে এমন কাজ থেকে বেঁচে থাকতে চায় বেঁচে থাকতে চায় এই অন্ধকারের চোরাগুলি থেকে যে পথে অধপতনের শিকার হতে হয় বেঁচে থাকতে চায় এমন পথ থেকে যা আল্লাহ এবং বান্দার মাঝে দূরত্ব সৃষ্টি করে দূরত্ব বাড়িয়ে দেয় আর এই আকাঙ্ক্ষা হলো সত্যিকারের আকাঙ্ক্ষা যা প্রশংসা যোগ্য এবং কল্যাণময় আল্লাহ তালা বলছেন যে খিতা মুহু মিস্ক وفي ذلك فليتنافس المتنافسون খিতামুহ মিস্ক মিস্কের মোহর এটে দেওয়া এবং এটা হচ্ছে এমন যেটার জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক সুরা মুতাফিনের মধ্যে বলেছেন হাসান আল বসরি রহমতুল্লাহ বলেন যে যদি কোনো ব্যক্তিকে তোমার সাথে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা লিপ্ত হতে দেখো তবে তার সাথে আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হও ওয়াহাব বিনাল ওয়ারুদ বলেন যে তুমি যদি নিশ্চিত হতে পারো যে আল্লাহ নৈকট্য লাভে তোমার আগে কেউ যেতে পারবে না তবে তাই করো তাই আখেরাতের পদমর্যাদার জন্য কঠোর সাধনা করা উচিত যে সকল পথ আখেরাতার দিকে ধাবিত করে তার জন্য আগ্রহী হওয়া উচিত তার সামর্থ্য সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধির চেষ্টা করা উচিত আল্লাহ তালার নিকট কিন্তু সম্পদ এবং পদমর্যাদার প্রতি লোভ হতাশা দুঃখ অপমান ছাড়া আর কিছুই বয়ে আনে না তাই আমাদের উচিত হচ্ছে এগুলো থেকে বিরত থাকা নিজেকে বাঁচিয়ে রাখা বান্দাদের ভেবে দেখা উচিত যে আখেরাতের পরিণাম সম্পর্কে যদি তার প্রতি যে অর্পিত অর্পিত দায়িত্ব সে যদি তার সঠিকভাবে পালন না করে তাদের নিকৃষ্ট পরিণাম এবং আজাবের বয়ে ভীত হওয়া উচিত যারা আল্লাহর অহংকার নিয়ে টানা হেসা শুরু করেছে এবং তার সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে আলী ইয়াজবিল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইহসারুল মোতাকাব্বিরুন ইয়ামাল কিয়ামা আমসাল ফি রিজালি মাকান ইলা ফি ইউলাস تعلوهم نار الأنيار يسقون من عصارة أهل النار তিয়ানাতাল খবাল কিয়ামতের দিন অহংকারীকে ক্ষুদ্র পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতি একত্রিত করা হবে চতুর্দিক থেকে তাদেরকে অপমান এবং লাঞ্ছনা চেয়ে ফেলবে তাদেরকে জাহান নামের উলাস নামক একটি জেলখানার একটি কয়েকখানার দিকে টেনে নেওয়া হবে আগুনে তাদেরকে গ্রাস করবে দুজকিদার গলিত রক্ত এবং পুষ তাদের পান করানো হবে অপর এক আছে তাদেরকে উল্টে টেনে হিসড়ে নেওয়া হবে অমর রাজিয়ালহু এক ব্যক্তি মানুষের উদ্দেশ্যে উদ্দেশ্যে কিছু বলার জন্য ওমর রাজিয়ালহু এর অনুমতি চেয়েছিলেন ওমর রাজিয়ালহু বলেন আমি আশঙ্কা করছি এর ফলে তোমার মনে এই ধারণা জন্মাবে যে তুমি তাদের চেয়ে উত্তম ফলে পুনরুত্থান দিন আল্লাহ তোমাকে তোমার তাদের পদতলে রাখবেন যারা দুনিয়াতে আল্লাহর প্রতি বিনম্র থাকেন আখেরাতে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন যারা আল্লাহর হস্তে দুনিয়ার ভোগ বিলাসের প্রতি উদাসীন থাকে এবং বিনিময়ে আল্লাহ তাদের অন্তরে তাকুয়া বাড়িয়ে দেন এবং সৃষ্টির মাঝে তাদের সম্মানিত করেন তারা তার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি জ্ঞানের ইমানের এবং আনুগত্যের স্বাদ আস্বাদন করে আর এই নিয়ামত শুধু সেই সকল ব্যক্তিদের জন্য অঙ্গীকার করা হয়েছে যারা ইমান এনেছে এবং ন্যায়পরণতার পথে অটল রয়েছে এই স্বাদ রাজা বাদশাহ নেতা নেত্রীরা সাধন করতে পারবে না এজন্যই ইব্রাহিম ইবনে আধাম বলেন যে যদি রাজা এবং রাজপুত্ররা জানতো আমরা কি পেয়েছি তবে তারা তলোয়ার দিয়ে হলেও আমাদের সাথে প্রতিযোগিতা লিপ্ত থাকত আল্লাহ আল্লাহ তালা বলেছেন যে অলিবাসুত্তাকুয়ার পরিচ্ছদই হচ্ছে উত্তম কত উত্তম পরিচ্ছদ আল্লাহ তালা আরো বলেছেন যে কেউ যদি ইজ্জাত চায় তাহলে যাবতীয় মান সম্মান ইজ্জত তো আল্লাহরই হাজ্জাজ ইবনে আর্তাদ বলেন যে পদমর্যাদার প্রতি ভালোবাসা আমায় ধ্বংস করে দিল তা শুনে সওয়ার বলেন যে যদি তোমার মাঝে আল্লাহ বিধি থাকে তবে তুমি পদমর্যাদা প্রাপ্ত হবে এরপর একটি কবিতা রয়েছে যে তাকুয়ার মাঝেই রয়েছে সম্মান এবং উদারতা আর দুনিয়ার ভালোবাসা যেন অপমান এবং অসুস্থতা তাকোয়াদারি বান্দা হারানোর সুখে কাতর হয় না যদি তার থাকে সত্যিকারের তাকোয়া একজন সালফেসারজন বলেন যে তার চেয়ে আর কে বেশি ভাগ্যবান যে অনুগত হয়েছে আল্লাহর প্রতি কারণ সমস্ত কল্যাণ নিহিত রয়েছে আল্লাহর আনুগত্যের প্রতি নিশ্চয়ই যে আল্লাহর আনুগত স্বীকার করে নিল সে দুনিয়া এবং আখরাতে কল্যাণের অধিকারী হল জুন্নুন রহমতুল্লাহ আল্লাহ বলেন যে তার চেয়ে কে বেশি সম্মানিত এবং ভাগ্যবান হতে পারে যে সব কিছু থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে যিনি সার্বভৌমত্বের মালিক এবং যার হাতে রয়েছে সব কিছুর চাবিকাঠি এক ব্যক্তি বলেন যে তুমি আল্লাহকে যতটুকু ভয় করো সৃষ্টি তোমাকে ততটুকু ভয় করবে আল্লাহকে যতটুকু ভালোবাসবে সৃষ্টি তোমাকে ততটুকু ভালোবাসবে তুমি আল্লাহ তাল্লাহকে নিয়ে যতটুকু আচ্ছন্ন হবে তুমি সৃষ্টি তোমাকে নিয়ে ততটুকু আচ্ছন্ন হবে একবার ওমর রাজিয়ালন হাঁটছিলেন তখন তার পিছনে কিছু বয়স্ক মহাজির ছিলেন তখন তিনি তাদের দিকে তাকালেন এবং তাদের হাঁটু তার ভয়কম্পিত অবস্থা দেখতে পেলেন তখন উমর রাজিয়ালন কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহ তুমি তো জানো তারা আমাকে যতটুকু ভয় করে তার চেয়ে আমি তোমাকে বেশি ভয় করি আল উমারি যিনি ছিলেন একজন জাহিদ দুনিয়ার সাজসজ্জা পরিত্যাগকারী একবার কুফার শাসনকর্তা আর রাশিদদের কাছে তিরস্কার এবং সতর্ক করার জন্য আগমন করেন যখন আর রশিদের বাহিনী তার আগমনের সংবাদ প্রাপ্ত হলেন তখন তাদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ল যদি শত্রুপক্ষের এক লক্ষ সৈন্য তাদের উপর ঝাঁপিয়েও পড়ত তবে তারা এত ভীত হতো না আল হাসানকে লোকজন এত ভয় করত যে কেউ প্রশ্ন করার সাহস পেত না তার কাছের ছাত্রগুলো একে অপরের সাথে মিলিত হবে এবং বলতো আপনি ওনাকে প্রশ্ন করুন কিন্তু যখন তারা তার মজলিস যোগদান করত তাদের মুখ দিয়ে প্রশ্ন বের হতো না এরূপ অবস্থা কখনো কখনো বছর পর্যন্ত বিরাজমান থাকত অনুরূপভাবে লোকজন আনাস ইবনু মালিককে প্রশ্ন করতে ভয় পেত ভয়ের কারণে তার কাছে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হতো না প্রশ্নকারীরা মাথা রাখত নিচু করে এ হলো তাকুয়ার মর্যাদা এবং সম্মান তাহলে আমাদের চিন্তা করা উচিত আমরা কি ধন সম্পদ এবং পদমর্যাদার লোভের দিকে ছুটবো নাকি আল্লাহর কাছে সম্মান এবং পদমর্যাদার জন্য আল্লাহর ভালোবাসার দিকে ছুটবো আল্লাহকে পাওয়ার জন্য ছুটব মোহাম্মদ ইবনু ওয়াসি বলেন বান্দা যখন সমস্ত মন প্রাণ দিয়ে আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ ওই বান্দার দিকে ঘুরে যান আবু বাইজিদ আল বোস্তামি রহমতুল্লাহ আল্লাহ বলেন আমি পৃথিবীর সাথে তিনবার পৃথিবীকে তিনবার তালাক দিয়েছি অর্থাৎ তিনবার সম্পর্ক ছেদ করেছি এবং আমার রবের দিকে প্রত্যাবর্তন করেছি আমি তার কাছে এই বলে সাহায্য চেয়েছিলাম হে আমার রব আমি তোমার কাছে এমন রিক্ত অবস্থায় হাত তুলেছি যখন তুমি ছাড়া আমার কেউ নেই তিনি আমার অন্তরে সত্যিকার আকুতি জানতেন এবং জানতেন নিজের প্রতি নিজের হতাশার কথা তারপর তিনি আমার প্রার্থনার জবাব দিলেন এবং আমাকে আমার থেকে সম্পূর্ণ বিস্মৃত করে দিলেন সৃষ্টি থেকে পালিয়ে আসার পরও এই সৃষ্টিকেই আমার সামনে উপস্থাপন করলেন এসব দেখে তিনি বলতেন দুর্ভাগ্য আমার আমি এমন একজনে পরিণত হলাম যার আগমনে আমি মোটেও প্রস্তুত ছিলাম না তিনি সব কিছুকে আমার অনুগত করে দিলেন অন্তর হলো আসল জায়গা যা কখনো পরিমাপ করা যায় না কিন্তু নিজেকে গোপন রাখার মাঝেই হলো কল্যাণ ওহাব বিন মুনাব্বি ইমাম মাকফুল রহমতুল্লাহকে লিখেছেন যে আপাত দৃষ্টিতে মনে হয় তুমি তোমার অর্জিত জ্ঞানের মাধ্যমে মানুষের মধ্যে নেতৃত্বের পদে আসীন হয়েছ কিন্তু যার গুপ্ত রয়ে গেল তা হলো তুমি তো তোমার অর্জিত জ্ঞানের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চেয়েছিলে মনে রেখো দুটির একটি অপরটিকে বাধা দেয় আল্লাহ তালা বলেছেন উদ্দা যারা এবং আমলে করে আল্লাহ তালা তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা এর অর্থ হলো আল্লাহ তার বান্দাদের অন্তরে তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন আবু হুরারা রাজিয়ালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইজা আহাব্বা না দা ইন্নি আহাব্বু ফুলানান ফাহিব্বাহু ফাইহিব্বুহু জিব্রিল সুম্মা ইহিব্বু আহলুস সামা সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাহ ইসলামকে ডেকে বলেন আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন এজন্য তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাইসাল্লাম তাকে ভালোবাসেন অতপর জিব্রাহিল আলী ইসলাম আসমানবাসীদেরকে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন এর জন্য তোমরাও তাকে ভালোবাসো তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসতে থাকে এরপর পৃথিবীবাসীর অন্তরে তাকে গ্রহণীয় এবং বরণীয় করে রাখা হয় বুখারি থেকে বর্ণিত হাদিস তাই যে কোনো ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি এবং আখেরাতে মর্যাদা কামনা করলে সে দুনিয়ায় সম্মানিত হয় যদিও ওই ব্যক্তি কখনো এটা কামনা করেনি এবং এর অনুসন্ধানে ব্যাপৃত হয় নাই কিন্তু দুনিয়ার মান সম্মান মর্যাদা কামনা করলে কখনো একই সাথে দুটি লাভ হতে পারে না তো যে চাইবে দুনিয়ার মান সম্মান পদমর্যাদা সে আল্লাহকে পাবে না আর যে আল্লাহকে চাইবে তাকে আল্লাহ তালা দুনিয়ার মান সম্মান মর্যাদা দান করতে পারেন তাই বুদ্ধিমান ব্যক্তি ওই অনন্তকালের ওই জীবনকে প্রাধান্য দানের চেষ্টা করে যেমনটি হাদিসে বর্ণিত হয়তো আবু মুসার থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে তার আখেরাতকে ক্ষতিগ্রস্ত হবে তার আখেরাত ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তি আখেরাতের অনুসন্ধানে ব্যাপৃত হবে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে তাই তোমার কাছে যা রয়েছে তার প্রতি গুরুত্ব দাও তার চেয়ে যা তোমার কাছ থেকে চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির পথে আল্লাহ তালাকে পাওয়ার পথে হাঁটার তৌফিক দান করুন আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টির আমলগুলো করার তৌফিক দান করুন আমাদেরকে তিনি দুনিয়ার এসব মিথ্যা দুনিয়ার এসব কালিল দুনিয়ার খুবই নগণ্য দুনিয়ার পিছনে এই দুনিয়ার ধন সম্পদ পদমর্যাদার লোভ লালসা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে তিনি তার সন্তুষ্টির পথে চলার তফিক দান করুন হ্যাঁ কবি হামদিক শুধু আল্লাহ